先生。先生、先生はごめんなさい。 Assalamualaikum.

তারিখে তো একশো দুই নাম্বার পর্যন্ত হয়েছিল না জন্যই খরচ করেছেন

নির্ধারিত করে দেওয়া হয়েছে সেইভাবে রাসুল্লাহ আদায় করেছেন সেই সময়ের মধ্যেই সময়ের গুরুত্ব দিয়ে সালাদকে আদায় করতে হবে এক অক্টের সালাত অন্য অক্টে নিয়ে যাওয়া যাবে না বিনা উজরে এক অক্টের সালাত অন্য অক্টে জমা করা যাবে না কাজা করা যাবে না সালাদকে তার সময় মতো আদায় গুরুত্ব দিয়ে করতে হবে কারণ নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ আদায় করাকে ফরক করেছেন ফজরের সালাদ সূর্যদের আগেই অক্ত শেষ কেউ যদি মনে করে যে তার যখন মানে মন ইচ্ছা করে ঘুমাইলো ঠিক মতো আর সাতটা আটটার সময় ঘুম থেকে উঠলো উঠে ফজরের সালাদ করলো এটা অভ্যাসে পরিণত করে নিল এটা যাতে কেউ না করে সালাতের সময় হলো ফজরের সুবেদ সাবিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত সেই সময় তাকে ফজরের সালাত আদায় করতে হবে যে পাঁচ সপ্তাহ সালাতের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে গুরুত্ব দিতে হবে সে সময়ের প্রতি এবং সময়ের মধ্যেই তার প্রতি অক্ষের সালাত আদায় করার জন্য আল্লাহ খরচ করে দিয়েছেন বিনা ওজরে কেউ এটা কোন ধরনের বেশন করবে না এক অক্ত অন্য অক্ষের মধ্যে নিয়ে যাবে না যেটা সফর হালতের মধ্যে যেখানে রুৎসব আছে সফর হালতে যে রুৎসবটা আছে মুসলিম অবস্থায় সেই রুৎসব নাই সফর হালতে যে জমা তাকদিন জমা তাকির করার যে হুকুমগুলো আছে বিধান আছে সেটা মুসলিম অবস্থায় নাই বিনা ওজরে নিজের বাড়িতে থেকে কি তালাককে জমা করেন এই সুযোগ দেওয়া হয়নি সালাদকে তার নির্দিষ্ট সময় আদায় করতে হবে কোন জাতির প্রস্তাব দাবন যেন তোমাদেরকে ক্লান্ত করে না দেয় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে তারাও তো তেমনি কষ্ট পেয়েছে আর তোমরা আল্লাহর কাছে এমন আশা করো যেই আশা তারা করে না নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন তিনি সবিজ্ঞ এখানে আল্লাহ বলছেন যে তোমরা যুদ্ধ অবস্থায় বা কোন জাতির যদি মোকাবেলা করার জন্য তোমরা তৈরি হয়ে থাকো তাদের শেষ সীমানায় না পৌঁছা পর্যন্ত অর্থাৎ তাদেরকে পরাজিত না করা পর্যন্ত তোমরা তাদের কিছু ছাড়বে না যে অবস্থায় তোমরা তাদেরকে পরাজিত না করা পর্যন্ত কিছু ছাড়বে না ছাড়বে না মূলত তোমরা এই বাতিল শক্তিকে নির্মূল করে সেখানে দিনে বিজয়ী করার উদ্দেশ্যে তোমরা যে অভিযান পরিচালনা করেছ সে বাতিল মতবাদের নির্মূল না হওয়া পর্যন্ত এবং দিন হকের বিজয় না হওয়া পর্যন্ত তোমরা ময়দান ছাড়বে না তোমাদের অভিযান অব্যাহত থাকবে এবং তাদের কিছু ধাওয়া করে তাদেরকে চূড়ান্ত সময় পর্যন্ত নিয়ে যাবে এবং এই কাজ কন্টিনিউ করতে গিয়ে মানুষের মধ্যে দুর্বলতা আসতে পারে ক্রান্তি অবসাদ আসতে পারে এই জন্য আল্লাহ এখানে বলেছেন তোমাদেরকে যেন এমন কোন অবসাদ এমন ক্লান্তি দুর্বলতা যেন তোমাদেরকে পেয়ে না বসে যে তাদের প্রস্তাব দাবন থেকে তোমরা বিরত হয়ে যাবে এমনটি কখনো করবে না বরঞ্চ তাদেরকে চূড়ান্ত ভাবে পরাজিত করা না পর্যন্ত তাদের পিছনে তোমরা ধাওয়াই করবে তাদের উপর আঘাত করেই যাবে এটা চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়ার পর তিনি বলছেন যে যদিও তোমাদের কিছু কষ্ট হয় এই অভিযান পরিচালনা করতে শত্রুর প্রস্থান দামন করতে তাদেরকে পরাযুক্তি করতে তোমাদের কষ্ট হয় অনুরূপ তো তাদেরও তো কষ্ট হচ্ছে তোমরা যুদ্ধের ময়দানে যেভাবে তোমরা কষ্ট পাচ্ছ তোমাদের কেউ সাহায্য করতে হয় কেউ আহত হতে হয় তোমাদের কষ্ট পোহাতে হয় কুদা পিপাসায় কত কষ্ট করতে হয় এখানে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না বিভিন্ন ভাবে তোমরা কষ্ট করছো অনুরূপ কষ্ট তো তারাও করছে তোমাদের মোকাবিলা করতে গিয়ে তারাও তো অনুরূপ কষ্ট করতেছে কিন্তু তোমরা তো আল্লাহর কাছে এমন আশা করো তোমাদের এই কষ্টের বিনিময় তোমরা আশা করো আল্লাহর কাছে তারা তো আল্লাহর কাছে সেই তা কিছু আশা করে না এনে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা তো যা কিছু করছো যত কষ্ট স্বীকার করছো সেগুলো তো হলো আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করছো এর বিনিময় তোমরা আল্লাহর কাছে পাবে যে বিনিময়টা তারা পাবে না অথচ কষ্ট তোমাদের মতোই তারা করতেছে তাদের কষ্টটা তোমাদের মতোই তাদের হচ্ছে কিন্তু তারা আল্লাহর কাছে কোনো বিনিময় আশা করতে পারে না আল্লাহর কাছে কোনো সাহায্য তারা পায় না কোনো আশ্রয় পায় না আল্লাহর রেজামন্দি তারা পায় না অথচ তোমরা এ সব কিছু আল্লাহর পক্ষ থেকে তোমরা পাচ্ছ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে সাহায্য সবকিছু তোমরা পাচ্ছ চূড়ান্ত তোমাদের ছাওয়া পাওয়া যা কিছু আছে সবকিছু আল্লাহর কাছে নির্ধারিত হচ্ছে তাহলে তোমাদের এই কষ্টের কারণে তোমরা কেন পিছনে পড়ে থাকবে এদের মোকাবিলা করতে তাদের প্রত্যাদাবন করতে তাদেরকে নির্মূল করতে তোমরা কেন দুর্বলতা দেখাবে তোমরা কোন অবস্থাতে এমন দুর্বলতা দেখাতে পারো না তোমাদের চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত তোমাদের অভিযান গুলি তোমরা পরিচালনা করে যাবে আল্লাহ সুবাহ আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য যে জিহাদ পরিচালিত হয় সেই জিহাদ ততদিন চলবে যতক্ষণ না দিন হকের বিজয় হয় এ থেকে বিরত হওয়ার বা এটা মুলতুবি করার কোন অধিকার কারো নাই চূড়ান্ত বিজয় পর্যন্ত জিহাদ অব্যাহত রাখতে হবে যত কষ্টই হোক না কেন আলিমান হাকিমা আর আল্লাহ হলেন তিনি যিনি সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞ কৌশলী ইলাইকাল কিতাব ولا تكن للخائنين خصيما নিশ্চয়ই আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যতা সহকারে যেন মানব জাতির উপর তুমি হুকুম পরিচালনা করতে পারো যে হুকুম পরিচালনার জন্য নির্দেশনা আল্লাহ দিয়েছেন বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে তুমি বিতর্ক করবে না ঝগড়া করবে না এখানে আল্লাহ রাসুল্লাহ লক্ষ্য করে বলেছেন যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যতা সহকারে কেন নাজিল করেছি এই উদ্দেশ্যে যে মানব জাতির মধ্যে যেন তুমি আল্লাহর হুকুম পরিচালনা করতে পারো আল্লাহর বিধানকে কার্যকরী করতে পারো আল্লাহর দেওয়া দিনকে বিজয়ী করতে পারো আল্লাহ দিনকে আল্লাহ যেইভাবে পাঠিয়েছেন আল্লাহ তোমাকে যেইভাবে পথ প্রদর্শন করেছেন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ যেইভাবে বিধানাবলী দিয়েছেন সেই বিধানগুলোকে আল্লাহ যেইভাবে বিজয়ী করার জন্য বলে দিয়েছেন সেইভাবে যেন মানুষের মাঝে তুমি সেই বিধানকে বাস্তবায়িত করতে পারো মানুষকে পরিচালনা করতে পারো শাসন করতে পারো এই জন্যই আমি এই কিতাব নাজিল করেছি এবং খেয়ানতকারী বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে ঝগড়া করবেন না যারা বিশ্বাসঘাতক খেয়ানতকারী অর্থাৎ আল্লাহর হুকুম নিজেরা মেনে চলে না এবং আল্লাহর হুকুম মানব সমাজে চালু করার পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরা সকলেই হলো মূলত খেয়ানতকারী এই খেয়ানতকারীদের পক্ষে কখনো কথা বলা যাবে না যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুম পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের পক্ষ নিয়ে কথা বলা যাবে না আল্লাহ সরাসরি নিষিদ্ধ করে দিয়েছেন যেমন আজকে আমাদের সমাজে আল্লাহর কিতাবের হুকুম পরিচালনার পরিবর্তে মানুষের তৈরি করা নিজেদের বানানো কিছু বিধান সমাজে চালু করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই বিধানগুলো মানতে মানুষকে বাধ্য করা হচ্ছে শক্তি প্রয়োগে তারা নিজেদের বানানো সেই আইনগুলোকে মানার জন্য মানুষকে বাধ্য করছে অর্থাৎ এদেশের মানুষকে তারা বড় প্রকৃতপক্ষে যারা আইন তৈরি করেছে বা এই আইনের পরিচালনা করে এরা প্রত্যেকেই মনে করে এক একজন ইলা এরা ফেরাউনের মতো আসনে বসে তারা নিজেদের উলহিয়তের দাবি করে ফেরাউন তো শুধু রবিয়তের দাবি করেছিল এরা উলহিয়তের দাবি করে আর ইলাহ বনে মানুষের কাছ থেকে যে তারা এবাদতি চায় সুচিমের ক্ষেত্রে আইন মানার ক্ষেত্রে বিধান মানার ক্ষেত্রে তারা মূলত মানুষের আবাদতি চায় গোলামি চায় দাসত্ব চায় যারা যার হুকুম মানলো বিধান মানলো সে মূলত তারই গুলামি করলো তাকে তার ইলা হিসেবে মানলো এরা হয়ে গেল ইলা আর যারা তাদের আইন কানুন গুলি মেনে চললো এরা হলো তাদের বান্দা তারা হয়ে গেল ইলা আর যারা মেনে চললো এরা হলো তাদের বান্দা অথচ আল্লাহ পাক সুবাহ আল্লাহ ছাড়া আর কাউকে ইলা হিসেবে না মানারই নির্দেশ প্রদান করেছেন আল্লাহ তাহা বুধু ইল্লা ইয়া তোমার রবের চূড়ান্ত প্রমাণ যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো এবাদতি করবে না হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক সুবাহানা তাআলা আল্লাহ পাক সুবহানাহু তাআলার দেওয়া হুকুম বিধানের পরিবর্তে যদি অন্য কেউ নিজে হুকুম দেয় অথবা অন্যের হুকুম অন্যের বিধান অন্যের দেওয়া শাসন ব্যবস্থাকে পরিচালনা করে এটা নিরাপত্তা দেয় এটা সপক্ষে তার অবস্থান রাখে তাহলে সে মূলত আল্লাহকে ইলা হিসেবে মানার দাবি করলেও সে আল্লাহর বান্দা নয় যে যার হুকুম মেনে চলছে সে তার বান্দা আর যারা হুকুম পরিচালনা করছে তারা হলো ইলা আর এই সকল ইলার গুলামি থেকে মুক্ত হওয়ার জন্যই আল্লাহ তালা মানুষের প্রতি ডাক দিয়েছেন এবং আল্লাহ রাসুলের কাছে ওই কিতাব নাজির করেছেন যে কিতাবকে আল্লাহ নিজে সার্টিফাই করেন তিনি সত্যতা সহকারে নাজিল করেছেন এই কিতাবের মধ্যে কোন ধরনের ভ্রান্তি নাই ভুল নাই স্পষ্ট করে তিনি এই কিতাব নাজিল করেছেন উদ্দেশ্যটা হলো মানুষের সমাজে আল্লাহর হুকুমকে কার্যকরী করা শুধু মানুষের হুকুমকে নয় মানুষের সকল হুকুমকে নির্মূল করে দিয়ে একমাত্র আল্লাহর হুকুমকে কার্যকরী করার জন্যই আল্লাহ রাসুলের কাছে সে কিতাব নাজির করা হয়েছে এখন এই কিতাবের অবস্থাটা তিন পর্যায়ে আছে কোরআন মজিদ বলতে গেলে প্রায় অধিকাংশ মানুষের কাছেই আছে প্রত্যেকেই ঘরে কোরআন মজিদ আছে অনেক মানুষ আছে যারা কোরআনকে সম্মান করে শ্রদ্ধা করে কোরআনকে ভালোবাসে বলেও মনে করে মনে করে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব এটা মনে করে গিলাপ লাগিয়ে সুন্দর করে যত্নের সাথে তাকের উপর রেখে দেয় আলমিরায় বন্দি করে রেখে দেয় কিন্তু এই কোরআন মজিদ আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রতি কিছু আদেশ নিয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করে কোরআন মজিদ এসেছে সরাসরি কোরআন মজিদে কিছু আদেশ করা হয়েছে এটা করো কিছু নিষেধ করা হয়েছে ওটা করা যাবে না ওটা থেকে দূরে থাকো কিন্তু আল্লাহর আদেশগুলো জানলো না নিষেধাজ্ঞা কোনটাতে জানলো না ওটাকে যত্নের সাথে রেখে দিল আর নিজের পক্ষ থেকে সে আদেশ তৈরি করলো নিষেধাজ্ঞা সে তৈরি করলো অথচ তারই মতো আরেকটা মানুষ তৈরি করেছে যে স্বার্থপরতার ঊর্ধ্বে নয় যার চিন্তা শক্তি খুবই সীমিত তার জ্ঞান বুদ্ধির পরিধি একেবারে সীমাবদ্ধ সে তার মতোই আরেকটা দুর্বল অক্ষম একটা মানুষের তৈরি করা সেই হুকুম বিধান আদেশ গুলোকে সে মানলো তার দেওয়া বিধি বিধানগুলো মেনে চললো আর মনে করলো যে আমি তো আল্লাহ প্রতি মানানছি আল্লাহ কিতাবের প্রতি মানানছি এই ধারণা গুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা যদি কোরআন মজিদের প্রতি কারো ইমান থাকে এটা আল্লাহর কিতাব বলে তাহলে তার উপর ফরজ হয়ে গেল সে এ কোরআন তুলে দেখবে কোরআন আমাকে কি আদেশ করেছে কোরআন আমার প্রতি যে আদেশ করেছে আমি একটাও ছাড়ব না আল্লাহ কোরআন মজিদে আমার প্রতি যা কিছু নিষেধ করে দিয়েছেন একটিরও ধারে কাছে যাব না তাহলে বোঝা গেল সে কোরআন মানল নতুবা তার কোরআন মানা হলো না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহরবান মানুষ আল্লাহর হুকুম মানতে আল্লাহর বিধানগুলো মানতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি করে কোন ঘাতপতি হয় ভুল ভ্রান্তি হয়ে যায় মানুষ যদি তার চলার পথে কোন ভুল পথে পা দিয়ে থাকে যেমন যারা মানুষকে আইন তৈরি করার অধিকারী মনে করে যেমন আমাদের দেশে আইন পরিষদ একটা আছে যেটা পার্লামেন্ট এটা হলো আইনসভা যার প্রতিটি সদস্যের উপাধি হলো তারা আইন প্রণেতা অর্থাৎ প্রত্যেকেই হলো এক একটা ফেরাউন এরা এক একজন ইলার আসনে বসে আছে আর তারা ওইখান থেকে নিজেরা যা মনে করে তাদের মন গড়া কিছু আইন তৈরি করে মানুষের উপর চাপিয়ে দেয় বাধ্যতামূলক ওই আইন লঙ্ঘন করার অধিকার কারো নাই যদি কেউ লঙ্ঘন করে তাকে রাষ্ট্রদ্রোহী উপাধি দেয় অত তাদের মন গড়া বানানো কিছু ভ্রান্ত আইন যে ভ্রান্ত আইনগুলো কোন মানুষ যদি মানে তাহলে সে আর মুসলমান থাকে না এমন ধরনের তার মন গড়া আইনগুলো মানুষের সমাজে চালু করে দেয় এই সকল এই ভ্রান্ত ইলাহাগুলো সংসদ সদস্য মানে একটা ফেরাউন এই ফেরাউন গুলোকে যারা ভালোবাসে নামাজ পড়ে রোজা রাখে ইসলামকে মনে করে যে ইসলামকে মেনে চলছে হয়তো ইসলামের অনেক বিধি বিধানি মেনে মানে কিন্তু এই ফেরাউন গুলোর প্রতিও তার ভালোবাসা দেখে যদি সে নিজের প্রতি জুলুম করে থাকে ভুল করে থাকে অপরাধ করে থাকে আল্লাহ পাকুবাহানা এখানে বলছেন যে তোমরা কি করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এ সকল ভুল পথগুলো ছেড়ে দাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যদি কেউ আল্লাহর হুকুমে কোরআন মজিদের বিধান মেনে চলে এর বিপরীত পথে যতদিন চলেছিল এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে নিশ্চয়ই সে আল্লাহকে ক্ষমাশীল মেহেরবান হিসেবেই পাবে এরপর আল্লাহ পাক সুবাহ বলছেন ولا تجادل عن الذين الله لا يحب من كان خوانا তুমি ওই সব লোকদের পক্ষ অবলম্বন করে ঝগড়া করবে না যারা নিজেদের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছে খেয়ানত করেছে নিশ্চয়ই আল্লাহ এই পাপিষ্ট খেয়ানত খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না আর তাদের পক্ষ নিয়ে কখনো তোমরা ঝগড়া করবে না তারা কারা এই খেয়ানতকারী হলো তারাই যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু ইসলাম মানে না মুখে ইসলামের কথা বলে কিন্তু বাস্তবে ইসলাম মেনে চলে না মুখে এই কোরআন মজিদের প্রতি তার ইমান আছে মনে করে কিন্তু কোরআন মজিদের হুকুম হাকাম গুলো বিধি বিধান গুলো মেনে চলে না ওই সকল খেয়ানতকারী যারা রয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলতে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন এদের পক্ষ নিয়ে কথা বলা যাবে না

অথচ তারা আল্লাহর কাছ থেকে কিছুই গোপন করতে পারে না তারা আল্লাহর ও সন্তুষ্টির ব্যাপারে যখন গোপন সরাপ সলা পরামর্শে লিপ্ত হয় সেই সময় আল্লাহ তাদের সাথে আছেন আর তারা যা কিছু করে আল্লাহ সবগুলোই পরিবেষ্টন করে রেখেছেন এখানে আল্লাহ সুবাহ বলছেন যে তাদের অপকর্মগুলো তারা মানুষের কাছ থেকে গোপন করে তারা মানুষের কাছ থেকে তাদের সকল অপকর্মগুলো গোপন করে এরা হলো মুনাফিক যেই মুনাফিকগণ তো মুসলমানদের সাথে থাকে ইসলামের পক্ষেই প্রকাশিত কথা বলে কিন্তু এরা আল্লাহ দিনের বিজয় চূড়ান্ত ভাবে হোক এটা তারা চায় না এই জন্য এরা এত স্বার্থপর যা আগে কিন্তু এই বিষয়টা আলোচনা হয়ে গেছে এরা সর্বাবস্থায় এরা নিরাপদ থাকতে চায় একদিকে যারা আল্লাহ দিনকে বিজয়ী করতে চায় তাদের পক্ষেও তারা প্রকাশ্য থাকে না আবার যারা আল্লাহ দিনকে দুনিয়ায় কায়েম করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরও পক্ষ নিয়ে প্রকাশ্য থাকে না এরা উভয় দিক থেকে তারা নিরাপদে থাকতে চায় কারো সাথে কোনো পক্ষেই তারা কোনো ঝগড়ায় লিপ্ত হয় না তারা নিরাপদ জীবন যাপন করতে চায় আর এর আগে তো এটা বলা হয়েছে যে তারা সুযোগ পেলেই যখন মুসলমানদের বিপক্ষে কোনো কিছু কোনো ফেতনার রটানোর কোনো সুযোগ পায় কোনো ফেতনার সৃষ্টি করার সুযোগ পায় এমনিতে তারা তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা এই সুযোগটা হাত ছাড়া করে না এই জন্য এই সকল লোকেরা বাহ্যত তারা নিজেদেরকে গোপন রাখতে চায় তাদের অপকর্মগুলো তারা যে অপকর্মগুলো করে যাচ্ছে সেগুলো মানুষের কাছ থেকে গোপন রাখতে চায় সামনাসামনি প্রকাশ্য ভাবে তারা যেন মানুষের কাছে ভালো থাকতে চায় মানুষের কাছ থেকে তারা ভালো থাকার জন্য তারা কৌশল অবলম্বন করে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন অর্থাৎ তাদের গোপন কর্মকাণ্ড যে আল্লাহ দিনের বিপরীত চিন্তা ভাবনায় তারা এমন কিছু কথাবার্তা নিয়ে গোপন সলা পরামর্শ করে যে তাদের ওই কথার মধ্যে আল্লাহর কোন সন্তুষ্টি নাই তারা এমন বিষয়ে গোপন সলা পরামর্শ করে যার মধ্যে আল্লাহর কোন সন্তুষ্টি নাই এই গোপন সলা পরামর্শ পরামর্শগুলোর আচ্ছা, গোপন সলা পরামর্শ পরামর্শগুলোর সময় তারা মনে করে যে কেউ তো দেখছে না রাতের বেলায় জীবনে সলা পরামর্শ করতেছে অন্ধকারের মধ্যে কেউ দেখতে পাচ্ছে না আল্লাহ বলছেন আল্লাহ তখন তাদের সাথে আছেন তাদের এই পরামর্শ সভা আল্লাহ সরাসরি প্রত্যক্ষ করছেন আল্লাহ আল্লাহ তার এলিমের মাধ্যমে তিনি তাদের সাথে আছেন আল্লাহ আল্লাহর প্রখর দৃষ্টির মধ্যে তারা আছে আল্লাহ দেখছেন আর তারা যা কিছু বলছে আল্লাহ তা শুনছেন আর তাদের সকল মনের ভাবগুলো আল্লাহ জানেন কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই তারা মনে করছে যে তারা গোপন করছে মানুষের কাছ থেকে কিন্তু আল্লাহর কাছ থেকে তো গোপন করতে পারতেছে না অথচ তাদের এই কথাবার্তা সবগুলো হচ্ছে তো আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কি যে আল্লাহর হুকুম হাকামের বিরুদ্ধে যদি কেউ কোন চিন্তা ভাবনাও করে কোন কর্মকাণ্ড করে এটা তো মূলত আল্লাহর বিরুদ্ধে করলো মানে আল্লাহ তাআলা এই জমিনে আল্লাহর হুকুম বিজয়ী হোক মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করুক এটা আল্লাহ পছন্দ করে আর আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম অন্য কারো হুকুম মানুষ আল্লাহ এটা অপছন্দ করে যারা গোপন সলা পরামর্শ করে আল্লাহর হুকুমের বিপরীত কথাবার্তা নিয়ে তারা গোপন সলা পরামর্শ করে যেগুলো আল্লাহ অসন্তুষ্ট হন তিনি পছন্দ করেন না সেই আল্লাহ তাদের সাথে আছেন তাদের বিপর ফলা পরামর্শের সময় মানুষ না জানলেও আল্লাহ তা জানছেন হ্যাঁ, আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা তো এমন লোকেরাই যে দুনিয়ার জীবনে তোমরা তাদের পক্ষ নিয়ে ঝগড়া করলে কেয়ামতের দিন তাদের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কে ঝগড়া করবে আর সেদিন আল্লাহর পক্ষ নিয়ে তাদের পক্ষ থেকে কে ওকিল হবে জিম্মাদার কে হবে সেদিন তো এমন কোন জিম্মাদার পাওয়া যাবে না তাদের পক্ষ নিয়ে কথা বলার মতো এখানে আল্লাহ পাক সুমাহান যেই কথাটি বলছেন তা হলো যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর হুকুমের বিপরীত তাদের জীবন পরিচালনা করে সেই সকল লোকদের ব্যাপারে আল্লাহ এখানে স্পষ্ট করে কথা বলছেন যে এই এদের পক্ষ যারা অবলম্বন করবে যারা আল্লাহর হুকুম মানবে না আল্লাহর বিধান মানবে না সেই সকল লোকদের পক্ষ নেওয়ার ব্যাপারে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেমন আজকে তাদের পক্ষ নিয়ে কথা বলার মতো কিন্তু প্রচুর লোক আছে আলেম নামদারি প্রচুর লোকও আছে যারা তাগুতের পক্ষে কথা বলে এই তাগুতি শক্তি হলো শয়তানি শক্তি সরাসরি এটা শয়তানের শক্তি এরা হলো শয়তানের পৃষ্ঠপোষক শয়তানের জিম্মাদার এরা শয়তানের আউলিয়া এরা শয়তান থেকে আরো নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট শয়তান এই শয়তানের চেয়েও নিকৃষ্ট এ তাগুত সেই তাগুতের পক্ষ নিয়ে যারা কথা বলে যারা তাগুতকে তারা আল্লাহর প্রতিপক্ষ শক্তি মনে করে না এরা মূলত হইল এই সকল লোক যাদের পক্ষ নিয়ে তারা যুক্তি তর্ক দাঁড় করায় তাদের পক্ষ নিয়ে কথা বলে এরা হলো এই সকল মানুষ প্রত্যেক ইমানদারের উপর এটা ফরজ হলো তারা শুধুমাত্র ইমানদারদের পক্ষেই থাকবে ইমানদারদের পথেই তারা নিজেরা চলবে ইমানদারদের বিপরীত পথে তারা চলবে না এবং বিপরীত পথে যারা চলে তাদেরকে সমর্থন করবে না সহযোগিতা করবে না তাদের পক্ষে কথা বলবে না প্রত্যেক ইমানের দাবিদার ব্যক্তি সর্বাবস্থায় সে কথা বলবে খালেস ভাবে আল্লাহর পথে আল্লাহ রাসুলের পথে আল্লাহ যে দিন পাঠিয়েছেন সেই দিন এর পথে কথা বলবে এর বিপরীত কোনো কথা বলবে না কিন্তু এরপরও মানুষ এমনই জগরাটে স্বভাবের যে তারা ওই সকল পাপিষ্ট দুরাচারদের পক্ষ অবলম্বন করে কথা বলে এবং তাদের বিপক্ষে ইমানদারগণ দিনের বিজয়ের জন্য যে সকল কলা কৌশল তৈরি করেন যে সকল পদক্ষেপ গ্রহণ করেন এর সাথে প্রকাশ্য তারা বিরোধিতা না করলেও কিছু আছে প্রকাশ্য বিরোধিতা না করলেও গোপন বিরোধিতা করে যে গোপনে তারা এর বিপক্ষ বিপক্ষে কথা বলার জন্য পরামর্শ বিভিন্ন ধরনের পরামর্শ সভাগুলো তারা করে গোপনে গোপনে তারা এর বিপরীত ভাবনায় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে অথচ বাহ্য তো ইমানদারদের সাথেই থাকে নিজেকে মুসলিমই মনে করে এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারা গোপনে যা কিছু করে আল্লাহ সবকিছু জানেন তিনি তখন তাদের সাথেই আছেন যেমন এর আগে আমরা একটি আয়াতে আলোচনা করেছিলাম যেখানে আল্লাহ এই সুরাই নিসাতেই বলছেন তারা তারা যখন সামনে আসে তখন বলে আমরা তো আনুগত্য করি সেই আনুগত্য সুন্দরভাবে বুঝাই ওয়া করু না তো তারা বলে আমরা আনুগত্যের মধ্যে আছি আর যখন তোমার সামন থেকে তারা চলে যায় তখন তারা রাতের অন্ধকারে গোপন সলা পরামর্শে লিপ্ত হয় আর তারা যে সকল গোপন সলা পরামর্শ করে আল্লাহ তা লিখিয়ে রাখছেন তারা যা গোপনে সলা পরামর্শ করে কি পরামর্শ করেছে আল্লাহ বলছেন সবগুলো আল্লাহ লিখে রাখতেছেন তাদের পরামর্শ গুলো আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন তুমি তাদেরকে উপেক্ষা করো তাদেরকে উপেক্ষা করো আল্লাহ এবং ভরসা করো আল্লাহর উপর আর ভরসার জন্য আল্লাহ যথেষ্ট ওইখানেও যে কথাটি বলা হয়েছে মূলত এখানে একই কথা যে এরা মূলত মুসলমানদের সামনে তারা নিজেদেরকে বিরোধী হিসাবে প্রকাশ করে না তাদের মনের সেই গোপন বিষয়গুলো তারা প্রকাশ করে না সামনে এসে তারা সবকিছু ভালো তাদের আনুগত্য তাদের ইমান সবকিছু তারা প্রকাশ করে কিন্তু সামন থেকে চলে যাওয়ার পর তারা গোপনে সলা পরামর্শ করে যাতে মুসলমানদের সেই বিজয় অভিযান ব্যাহত হয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আল্লাহ এখানে বলছেন যে তারা যা কিছু করছে যে পরামর্শগুলো করছে যখন করছে আল্লাহ তখন তাদের সাথে তারা যদিও মনে করে সব গোপন করে ফেলেছে কিন্তু তারা আসলে গোপন করতে পারে নাই ওয়ালা আল্লাহ বলছেন আল্লাহর কাছ থেকে তারা গোপন করতে পারে নাই হয়তো তারা মানুষের কাছ থেকে গোপন করেছে কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে নাই আর তারা যা কিছু করছে আল্লাহ সবগুলো বেষ্টন করে রেখেছেন তারা যা কিছু করে তাদের সকল কর্মকাণ্ড তাদের কথা কাজ যা কিছু আছে আল্লাহ তার এলিমের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছেন যে আল্লাহ জানেন না এমন কোন কাজ তারা করছে না এই জন্য আল্লাহ পাকসুবাহ এখানে বলছেন যে তোমরা তো এই সকল লোকদের পক্ষ নিয়ে খুব ঝগড়া করলে দুনিয়ায় মানে যারা তাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে আল্লাহ এখানে হুমকি দিচ্ছেন দুনিয়ায় তোমরা তাদের পক্ষ নিয়ে কথা বললে হ্যাঁ তুম যে হ্যাঁ তোমরা তো ওই সব লোকেরাই যে তোমরা তাদের পক্ষ নিয়ে দুনিয়ায় তোমরা ঝগড়া করলে যা দাল তোমার হুমফিল হায়াতির দুনিয়া এই দুনিয়ার জীবনে তাদের পক্ষ নিয়ে তোমরা ঝগড়া করলে কেয়ামতের দিন তাদের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কে ঝগড়া করবে সেদিন কি তোমরা তাদের পক্ষ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে তাদের পক্ষ নিয়ে কথা বলার শক্তি তো সেদিন কেউ হবে না আম্মা থাকবে না সেদিন কোন ওকিলও থাকবে না তাদের পক্ষ অবলম্বন করার মতো কেউ ঝগড়াও করতে পারবে না কেউ সুপারিশও করতে পারবে না কোনো ওকালতিও করতে পারবে না তাহলে তোমরা দুনিয়ার জীবনে তাদের পক্ষ অবলম্বন করছো কেন এই জন্য আল্লাহ সুবাহ এই সকল লোকদের কাছ থেকে নিজেদের সকল প্রকারের সমর্থন সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ এখানে করছেন কোনোভাবেই তাদের সমর্থন করা যাবে না সহযোগিতা করা যাবে না এদের পক্ষ অবলম্বন করা যাবে না তাদের পক্ষে কোন ধরনের যুক্তি দাঁড় করানো যাবে না তাদের কর্মকাণ্ড বাতিল যে ব্যক্তি কোনো মন্দ কর্ম করলো অথবা নিজের প্রতি জুলুম করলো অতঃপর সে আল্লাহর কাছে ইস্তেকবার করলো তবা করলো আল্লাহকে সে ক্ষমাশীল মেহেরবান হিসেবেই পাবে এসব লোকদেরকে আল্লাহ আশার বাণী শুনিয়েছেন যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে নিজেদের প্রতি তারা খেয়ানত করছে নিজেদের প্রতি জুলুম করে চলছে তারা নিজেরা মন্দ কর্ম করছে মন্দ কর্মটা কি যেই সকল কাজ করার সমর্থন অনুমোদন আল্লাহ দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যে কাজের সমর্থন করেননি নিজে করেন নাই কাউকে করার অনুমতিও দেন নাই সেই কর্মকাণ্ডগুলি হলো আমলে সু মন্দ আমল যারা এই খারাপ কাজ করবে অথবা তারা ইয়াজলিম নাফসাবু অথবা নিজের প্রতি জুলুম করবে অর্থাৎ এখানে জুলুম অর্থ এখানে শির্ক বোঝানো হয়েছে অথবা সে নিজেকে শির্কের সাথে জড়িয়ে ফেলেছে কোন শির্কি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ফেলেছে এরপর যদি সে তবা করে আল্লাহর কাছে যদি তবা করে তাহলে সে আল্লাহকে তবা কবুলকারী ক্ষমাশীল মেহরবান হিসেবেই পাবে আল্লাহ পাক সুবাহর কাছে তবা কবুল হওয়ার শর্ত হলো যে কোনো মানুষ যদি আল্লাহর অসন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করে বা কোনো কর্ম করে তাহলে প্রথম ওই কাজটা ছেড়ে দিতে হবে প্রথম কাজটা হলো ওই পন্থাটা ছেড়ে দিতে হবে আর ছাড়তে হবে ঘৃণা বলে ছাড়তে হবে এটার প্রতি কোন ধরনের আকর্ষণ রেখে নয় যে কর্মটা করেছে এটা মন্দ কর্ম এটা তার হৃদয় দ্বারা উপলব্ধি করতে হবে এই কাজের কারণে আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে গজব আসবে এই ভয়ে তার মধ্যে থাকতে হবে এই ভয় নিয়ে আল্লাহর আজবের ভয় নিয়ে আর ওই কর্মের প্রতি অনিহা প্রকাশ করে অসন্তুষ্টি প্রকাশ করে ঘৃণা প্রকাশ করে ওটা ছাড়তে হবে প্রথম কাজটা হলো এটা এরপর হলো যে আর কখনো ওই পথে যাবে না ওই কর্ম আর করবে না এমন দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে এরপর আল্লাহর কাছে তবা করবে এই অবস্থাটা নিয়ে সে আল্লাহর কাছে তবা করবে ওই কর্মের সাথে লিপ্ত থেকে তবা করে কোনো লাভ নেই ওই কাজ ছাড়তে হবে আমলে সু ছেড়ে দিতে হবে সেই ছেড়ে দেওয়ার পর ওই কাজের দিকে আর কখনো ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে যে আমি আর ওই পথে যাব না এই অবস্থায় যদি আল্লাহর কাছে তবা করে আল্লাহর আজাবের ভয় অন্তরে জাগ্রত করে তখন আল্লাহ পাকসুবাহান তার তবা কবুল করে তিনি তাকে ক্ষমা করে দিতে পারেন সেই অবস্থায়ও সে ক্ষমা পেতে পারে কিন্তু ঐক্যুত থেকে তাকে প্রথম ফিরে আসতে হবে এ ব্যাপারে আমি এর আগে আলোচনা করেছিলাম যে আল্লাহর কোনো বান্দা কোনো পাপ কাজ করে আর এই পাপ কাজ থেকে ফিরে আসার পর তার মধ্যে অনুসূচনা আসে সে আল্লাহর আজাবকে ভয় করে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তেকফার করে ওয়াদা করে আল্লাহ এই অপরাধ আর করবো না আল্লাহ যতদিন ইচ্ছা তাকে এই ওয়াদার উপর অটল রাখেন অর্থাৎ সে এই পাপ কাজ আর করে না আবার সে ওই পাপ কাজ করে বসে আবার আল্লাহর কাছে এইভাবে আগের মতো তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কারণ সে আল্লাহর কাছে ওয়াদা করে আল্লাহর যতদিন ইচ্ছা তাকে ওয়াদার উপর অটল রাখেন আবার সে ওই পাপ করে বসে আবার সেই আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায় আল্লাহর কাছে ওয়াদা করে আর কখনো করবে না বারবার ওয়াদা ভঙ্গ করতেছে আল্লাহর সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এক পর্যায়ে আল্লাহ পাক সুবাহ তার বারবার এইভাবে তবা করা আর বারবার আবার গুনার পথে ফিরে যাওয়া এটা দেখে আল্লাহ হেসে দেন তার এই কর্মকাণ্ডের কারণে তিনি হাসে দেন আর তিনি বলেন সে যতবারই গুণা করে ততবারই মনে করে তাকে ক্ষমা করার মতো একজন আছেন এই জন্য সে তবা করে সে ততবারই মনে করে তাকে শাস্তি দেওয়ার মতো একজন আছেন এই জন্য সে আজাবকে ভয় করে এইভাবে সে এই জন্য বারবার তবা করে অনেকে ওই কঠোরতা আরো করে বলে যে তবা ভঙ্গ হলে আর তবা কবুল হয় না কি কারো কারো মুখ থেকে আমি শুনেছি কিন্তু তবার দরজা বান্দার তার মৃত্যুর ফেরেস্তা দেখার আগ পর্যন্ত কুলা থাকে মৃত্যুর ফেরেস্তা দেখার আগ পর্যন্ত মালাম ইউগারগার রাসুল্লাহ সাল্লাম মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তার তবার দরজা খোলা থাকে সেহেতু বান্দা যতবারই সে গুণা করে তার তবর দরজা সবসময় খোলা থাকে তবর দরজা বন্ধ হয় না যেখানে এই সুরাই নিসার শুরুতে আমি বিষয়টা তো আলোচনা করেছি যেখানে যে কারিবিন বলা হয়েছে যে সুম্মাইয়া তুবুন আমিন কারিবিন অতপর সে তবা করি অবিলম্বে তবা করি সু অবিলম্ব কারিব শব্দটা এটা কত সময় নিকটবর্তী অবিলম্বে এটা কতটুকু সময় ওটা সাহাবায় কেরামদের বিভিন্ন হাদিস ওইখানে আমি আলোচনা করেছি যেখানে স্পষ্ট করে তারা বলেছেন সেটা হলো সেই মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত মিন কারিবিন সেহেতু এই দাবার দরজাটা বান্দার জন্য খোলা থাকে যারা ভুল পথে পরিচালিত হয় আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোন দিনের পথে তাকে পরিচালিত করে আল্লাহর হুকুমের পরিবর্তে অন্য কোন হুকুমের অনুসারী বানায় এইভাবে শত যত প্রকারের অন্যায় করে মানি করে জুলুম করে সে যখনই আল্লাহর কাছে সে তবা করবে আর তার ওই পথ ছেড়ে দেবে আল্লাহকে সে ক্ষমাশীল হিসাবে ইনশাল্লাহ পাবে ومن يكسب إثما فإنما يكسبه على نفسه আর যে কোনো গুণা কামাই করলো সে নিজে গুণা কামাই করলো সেই গুণাটা তো সে শুধু নিজের জন্যই কামাই করলো যে কোনো গুণা করে না ফরমানি করে আল্লাহর অবাধ্যতা অবাধ্য হয় এই অপরাধের সকল বোঝা তার উপরই বর্তাবে যে অপরাধ করেছে যে গুণা করেছে সেই গুণাটা তারই একজনের গুণা আর একজনের উপর চাপানো যাবে না প্রত্যেক মানুষই হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির হবে তার নিজের আমল নামা সহকারে সেখানে নিজের আমল নামা সহকারে প্রত্যেকেই দাঁড়াবে কোনো অবস্থাতেই এখানে একজনের বোঝা আর একজনের উপর চাপাইয়া দেওয়া হবে না লা তাজিরু ওয়াজিরা উইজরা উখরা যে তোমাদের মধ্য থেকে কেউ একজন আরেকজনের বোঝা বহন করবে না প্রত্যেকে নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে যারা কোনো নাফরমানি করে কোনো গুণা করে সে তো শুধু তার নিজের জন্য সেই গুণাইটা গুণাটা কামাই করলো এটা তারই অর্জিত এই জন্য এটা তার আমল নামাই লিপিবদ্ধ হবে অন্যের উপর নয় আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি সবকিছু জানেন তিনি কৌশলী বিজ্ঞানী আমি এ ব্যাপারে আরেকদিন বিষয়গুলো আলোচনা করেছি এর আগে কিন্তু আলোচনা গিয়েছে এমন যদি হয় যে কেউ কোনো গুনার কাজে নাফরমানি কাজের পথ প্রদর্শন করলো কোনো পাপ কাজের পথ দেখালো নতুন কোনো পাপের উদ্ভাবন করলো সে যেমন এই পাপের গুণাটা পাবে এই তার অনুসারী হয়ে ওই পাপটা যত জন করবে সকলের পাপের বোঝাটাও কিন্তু তার আমল নামায় যুক্ত হবে আর প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগত ভাবে তারা যে ওই পাপটা করলো প্রত্যেকে নিজের ওই পাপটা কিছুই কমবে না তাদের নিজের সেই পাপের বোঝা তার উপরই থাকবে যে যতটুকু করলো কিন্তু প্রথম প্রদর্শনকারী সে সকলের পাপের অংশ সে পাবে অনুরূপ ভাবে কোনো ভালো কাজ যদি কেউ করে এটা সব নিজে পাবে আর তারপর অনুসরণ করে যারা সেই ভালো কাজ করতে থাকবে যতদিন পর্যন্ত সেই সবগুলো তার আমল নামায় যুক্ত হতে থাকবে বলেছেন যে ব্যক্তি কোন ভালো কাজ মানুষকে প্রদর্শন করে দেখিয়ে দেয় আর যারা তার অনুসরণ করে সেই ভালো কাজটি যারা করে যে সব পায় ওই প্রদর্শনকারী ব্যক্তি তা পেয়ে যায় ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا আর যে ব্যক্তি কোনো ভুল অথবা গুণা অর্জন করল অতঃপর সে নিরপরাধ ব্যক্তির উপর তা অর্পণ করল সে তো প্রকাশ্য গুণা এবং অপবাদের বোঝা বহন করলো এখানে আমি এই আয়াতগুলোর নাজিল হওয়ার একটা পটভূমিকা বলছি যেটা একশো পাঁচ নাম্বার থেকে শুরু হয়েছে এবং এটা বারো পর্যন্ত গিয়েছে এই আয়াতগুলো একটা প্রেক্ষাপট আছে সেটা বসির ইবনে উবাইরেক নামে একজন ব্যক্তি সে রিভার গড়ে চুরি করেছিল শীত কেটে মদিনায় খেজুর খুব সহজ দ্রব্য ছিল গম আটা এগুলা দুষ্প্রাপ্য ছিল এগুলো সিরিয়া থেকে না আসলে এই মদিনাবাসী গম আর এই আটা এগুলো তারা পেত না এই জন্য কখনো আসলে যারা একটু ভালো সম্পদশালী তারা এগুলো কিছু সংগ্রহ করে নিজের ঘরে রাখতেন আর সাধারণত গম বা আটা রুটি এগুলো তারা বিশেষ বিশেষ মেহমান আসলে সেই মেহমানের জন্য রুটি তৈরি করতেন কারণ এটা তাদের জন্য সহজলভ্য ছিল না এটা সিরিয়া থেকে আসলে পরে তারা পেতেন নতুবা পেতেন না যেমন আমরা সাধারণত দেখি যে আমাদের মেহমানের জন্য কিছু আলাদা কিছু চাউল রিজার্ভ রাখা হয় যেমন সুগন্ধি চালগুলো আমাদের মেহমান আসলে পরে কালিজেরা সুগন্ধি চালের ভাত রান্না হয় এরপরে পিন্নি ভাত রাঁধা হয় মেহমানের জন্য এগুলো সাধারণত বিভিন্ন উপলক্ষে এগুলো খাওয়ানো হয় মেহমান আসলে খাওয়ানো হয় তো ওই মদিনাবাসীরাও যাদের সচ্ছলতা ছিল তারা সিরিয়া থেকে এইভাবে কোনো চালান আসলে তারা এই ধরনের গমগুলো কিনে করে মজুদ রাখতেন তো রেফা তিনি তার ওই গমের বস্তার ভিতরে গম ওইভাবে তিনি কিনে রাখছিলেন গমের বস্তার ভিতরে কিছু অস্ত্র শস্ত্র রেখেছিলেন আর বসির ইবনে উবাইরিক এটা কোনোভাবে হয়তো দেখেছে রাতের বেলায় সে শীত কেটে ওই বস্তা চুরি করে নিয়ে গেছে তখন রেফা তার ভাতিজা কাতাদার সাথে পরামর্শ করলেন যে এইভাবে তো আমার গমের বস্তা এই অস্ত্র শস্ত্র সহ এইভাবে চুরি হয়ে গেছে তখন তারা অনুসন্ধান চালাইলেন আলোচনা চলতে থাকলো যে কে চুরি করতে পারে তখন কেউ কেউ বলতে থাকলো আমরা তো গত রাত্রে বনিউ বাইরেকের ঘরে চুলা জ্বালাতে দেখেছি হয়তো ওই গমি হতে পারে এখন সন্দেহটা ওই বসির ইবনে উবাইরেকের উপর পড়ে গেল তো এই সন্দেহে যখন এইভাবে কানাগুসা হতে থাকলো তো উবাইরেক বসিরের বাবা এর একটা চিন্তা ভাবনা করলো যে একটা ষড়যন্ত্র করার চিন্তা করলো এই ষড়যন্ত্রটা কিভাবে যে তখন আরেকজন নির্দোষ এক মুসলমানের দিকে তারা একটা অভিযোগ দায়ের করলো যিনি এই চুরির সাথে নাই তার কথাটা যখন আলোচনায় আসলো তিনি তখন তরবারি খুলে নিয়ে আসলেন বললেন যেটা তদন্ত করে বের করতে হবে কে চুরি করেছে এর আগ পর্যন্ত আল্লাহর কসম আমার তরবারি আর খাপের ভিতরে ঢুকাবো না তখন এরা খুব একটু ঘাবড়ে গেল এরপরে ওই বনি উভয়ে তখন ওই সাহাবির কাছে কানে জ্ঞানে গিয়ে বলল যে আপনি খুব চিন্তা করবেন না কারণ আপনার নামটা তো কেউ মুখে নিচ্ছে না সে তো আপনার তো আগে বাইরে কথা বলার দরকার নাই তখন তার একটা ষড়যন্ত্র করলো যে ষড়যন্ত্র করে এক ইহুদিকে তারা অভিযুক্ত করল অথচ সেই ইহুদিও নির্দোষ তখন ওই বনু বনি উবাইর এক রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে উল্টা তারা অভিযোগ দায়ের করলো যে তার ঘরে চুরি হয়েছে আমরা তো ধারণা করি ওই ইহুদি চুরি করেছে অথচ তারা আমাদের নাম নিচ্ছে রাসুল্লাহ সাল্লাম তখন কিন্তু এই রেফা এবং কাতাদার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন যে তারা একজন মুসলমানকে চুর সাব্যস্ত করতেছে বিনা প্রমাণে এমন এই ঘটনাগুলো চলতেছিল এবং এই রেফা এবং খাতাদার কাছে মানে মোটামুটি তারা নিজেরা নিশ্চিত ছিলেন যে ওই বনি উবাই রেখে এটা চুরি করেছে কিন্তু তাদের কাছে সাক্ষী ছিল না এমনকি রাসুল সাল্লাম তাদেরকে তিরস্কার করলেন তখন রেফা এবং কাতাদা তখন তখন ভাবতে থাকলো আমাদের মাল গেছে চুরি চুরি হয়েছে অসুবিধা নাই যদি এই বিষয়টা আমরা কথাই না বলতাম রাসুলের কাছে এই সংবাদটা যদি নাই আসতো তাহলে অনেক ভালো ছিল মানে এখন তো এই কথাটা উঠার পর তিনি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন এরপরে মূলত এই আয়াতগুলো নাজিল হয় একশো সাত থেকে বারো এই আয়াতগুলো নাজিল হয় যেখানে এই বনি উবাইরেকের এই ঘটনাটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে সে বসির ইবনে উবাইরেক শেষ পর্যন্ত যখন বিষয়টা স্পষ্ট হয়ে গেল তখন বাধ্য হয়ে তারা ওই অস্ত্র শস্ত্র এবং গমের বস্তা তখন বের করে দিল বের করে দেওয়ার পর উস রেফা সেগুলো বায়তুল মালে দান করে দিয়েছিলেন চুরির মাল উদ্ধার হওয়ার পর তিনি বায়তুল মালে দান করে দিয়েছিলেন আর বসির তখন ওখান থেকে পালিয়ে যায় পালিয়ে মক্কায় চলে যায় সে ভেবেছিল এখন তো তার উপর শাস্তি চলে আসবে এটা বিষয়টা প্রমাণিত হয়ে গেছে সে মক্কায় পালিয়ে গিয়ে এক মহিলার ঘরে আশ্রয় নেয় আর মহিলা যখন জানতে পারে সে মদিনায় চুর সাব্যস্ত হয়ে পালিয়ে এসেছে তখন মহিলাও তার ঘর থেকে বের করে দেয় তখন সে আর কোথাও আশ্রয় পাচ্ছিল না এক পর্যায়ে সে আবার ওই ছুরিতেই লাগলো এক বাড়িতে গেল ছুরি করতে ওই শীত কাটতে গিয়ে ওই দেওয়ালটা তার উপর পড়ে গেছে পরে ওখানে মারা গেছে ওই শীত কাটার সময় দেওয়ালের মধ্যে ছাপা পরে সে মারা গিয়েছিল সে বসে তো ওই বসির ইবনি উবাইরিকের প্রেক্ষাপটি আয়াতগুলো নাজিল হয়েছে বলেই যে একটা মানে বর্ণনা আছে যেগুলো বিভিন্ন তফসির গুলোতে এগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু এই আয়াতগুলো মূলত কিন্তু সার্বজনীন শুধু এটা একটা প্রেক্ষাপট কিন্তু এটা হলো সার্বজনীন যে এরা কি কাজটা করছিল একদিকে নিজেরা চুরি করেছে আর দ্বিতীয় হলো নিজেদের চুরির সেই অপরাধটাকে তারা নিজেরা অস্বীকার করতেছে অনর্থক তারা নির্দোষ অন্য লোকের উপর আবার অভিযোগটা ছাপিয়ে দিয়েছে চুরি করলো নিজে নিরপরাধ লোকের উপর সে অভিযোগ দায়ের করে দিল বিভিন্ন প্রমাণ করতে চাইল এটা আরো বড় অপরাধ একটা চুরির অপরাধ আর একটা নিরপরাধ লোকের উপর অপরাধ চাপানো আরেক অপরাধ সে বড় অপরাধ করে বসেছে এই কথাগুলোই মূলত এখানে নিয়ে আসা হয়েছে আর বিষয়টা যেহেতু সার্বজনীন কোন মুসলমানদের জন্য এখানে উচিত নয় যে এমন কারো পক্ষ অবলম্বন করা যে ভুলের পথে আছে বলে মনে হয় যে ভুলের মধ্যে আছে তার পক্ষ অবলম্বন করা মুসলমানদের জন্য আর উচিত নয় মুসলমানদের উচিত হল সর্বাবস্থায় হকের উপর প্রতিষ্ঠিত থাকা যেখানে ভুলের ভ্রান্তির আশঙ্কা আছে সেখান থেকে বিরত থাকা এই সকল কর্ম থেকে বিরত থাকা এই জন্য সত্য উদ্ঘাটনের জন্য তদন্ত করা অত্যধিক প্রয়োজন সে উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত এখানে কোন সিদ্ধান্ত উপনীত না হওয়া রাসুল্লাহ সাল্লু আলহাম তখন যদিও রেফা কাতাদার উপর অসন্তুষ্ট হয়েছিলেন ওনার কাছে কোনো প্রমাণ ছিল না আর প্রমাণ ছাড়া তিনি ইস্তেহাত করতেই পারেন ওহি গায়ের মাতলু যদি নাও হয় এই কোরআনের ভিত্তিতে তিনি যে কোনো বিষয়ে নিজস্ব মত প্রকাশ করার অধিকার রাখেন তিনি রাসুল হিসেবে এই জন্য তিনি ওনার কাছে দলিল আসান আসার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করেননি কিন্তু নিজের কাছে নিজের যেটা উত্তম মনে হয়েছে সেই ধরনের তিনি মনে করেছেন কিন্তু কার্যকরী করেননি কিন্তু কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পর শুধুমাত্র এটা প্রমাণিত হয়ে গেল যেটা ওই বনি ওবাইরে এরাই চুর এরাই চুরি করেছে আর নির্দোষ লোকদেরকে অপবাদ দিয়েছিল মাত্র অনর্থক একজন মুসলমানকে পরে একজন ইহুদিকেও তারা অভিযুক্ত করেছিল এই কারণে সর্বাবস্থায় যে কোনো বিষয় তদন্ত করা তদন্ত ছাড়া এই ধরনের বিষয়গুলো কখনো সমর্থন করা যাবে না পক্ষ অবলম্বন করা যাবে না এটা কখনো মনে করা যাবে না যে অমুক খুব বিশ্বস্ত উনি খুব ভালো মানুষ উনি যা বলেছেন তাই সঠিক এমন করা যাবে না আমি এর আগে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি এই জন্য রিপিট করতেছি না যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন কথা শোনার পর তার তদন্ত ছাড়া অন্যের কাছে বর্ণনাকারী মিথ্যাবাদী হওয়ার জন্য ওই বর্ণনাটাই তার যথেষ্ট এমন বিষয়ে অন্যের কাছে বর্ণনা করলো সে শুনছে কারো কাছ থেকে কিন্তু তদন্ত করলো না সত্য না মিথ্যা অন্যের কাছে বর্ণনা করলো মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট এই জন্য কোন কথা শোনার পর সেগুলোকে তদন্ত করতে হবে তদন্ত ছাড়া এটা গ্রহণ করা যাবে না আর যারা প্রকাশ্যত খেয়ানতে লিপ্ত আল্লাহর হুকুমের বিপরীত পথে যারা নিজেরা নিজেদেরকে পরিচালিত করে তারা তো প্রকাশ্য খেয়ানতকারী এদের পক্ষ কখন অবলম্বন করা যাবে না যারা আল্লাহর হুকুম নিজেরা মানে না আর এই হুকুম মানব সমাজে চালু করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরা তো আল্লাহর দুশ্মন আল্লাহর রাসুলের দুশ্মন ইমানদারদের দুশ্মন এদের সাথে কোনো বন্ধুত্ব কেউ কখনো করতে পারে না فضل الله ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আল্লাহর অনুগ্রহ তোমার প্রতি না থাকতো এবং আল্লাহর রহমত যদি না থাকতো তাহলে তো একটি দল তোমাকে পদগ্রস্ত করতে চেয়েছিল ইচ্ছা করে ফেলেছিল আর আসলে তারা কাউকে পদভ্রষ্ট করতে পারে না তারা নিজেদেরকেই মূলত পদভ্রষ্ট করে আর তোমাকে তারা কোনো প্রকারের কষ্টই দিতে পারবে না এবং আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন এমন এক কিতাব এবং হিকমত এমন এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা ইতিপূর্বে তুমি জানতে না নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ তোমার প্রতি অনেক বড় এখানেও ওই কথাটাই বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লামকে কে পথভ্রষ্ট করে ফেলেছিল বনি উবাইরের বনি উবাইরেক একটা ভুল সিদ্ধান্ত তো ওনার দ্বারা নিয়ে নিয়ে ফেলছিল এমন একটা করার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারা ওনার ওনার কাছে এসেছিল এই বনি উবাইরেক তারা নিজেরা চুরি করে আরেক অন্যের উপর নিরপরাধ মানুষের উপর সে অভিযোগ দায়ের করে রাসুলের কাছ থেকে একটা ফায়সালা আদায় করে নেওয়ার জন্য তার একটা চূড়ান্ত একটা পদক্ষেপ নিয়ে ফেলেছিল রাসুল্লাহ সাল্লাম হয়তো তাদের এই ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কোন ফায়সালা দিয়ে দিতেন এমন অবস্থাটা হয়ে গিয়েছিল আল্লাহ এই কথাটাই বলেছেন যে আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না থাকতো আল্লাহর অনুগ্রহ দয়া এবং দয়া যদি তোমার প্রতি না থাকত তাহলে তাদের মধ্য থেকে একটি দল তো তোমাকে পদভ্রষ্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আসলে তারা কাউকে পদভ্রষ্ট করতে পারে না এরা নিজেরাই পদভ্রষ্ট হয় এরা হলো মুনাফিক যে এই বসির বসির বাইরে যদিও সে মুসলিম পরিচয় ছিল সে আসলে মুনাফিক আর মুনাফিক না হলে কি আবার আরেকজন মুসলমানের গড়ে এইভাবে শীত কেটে রাতের অন্ধকারে চুরি করতে যায় সেই চুরি করতে গিয়েছিল বলতে সে তো মুনাফিকই ছিল আর শেষ পর্যন্ত সে আজাবের ভয়ে এখানে শাস্তি দেওয়া হবে এই শাস্তির বয়ে পালিয়ে গিয়ে গেল গিয়ে মুশ্রিকদের কাছে আশ্রয় নিল যদি সে প্রকৃতপক্ষে মুসলমান হতো তাহলে আল্লাহর কাছে নাজাদ পাওয়ার আশায় সে এই দুনিয়ার শাস্তিটা গ্রহণ করার জন্য সে নিজের পক্ষ থেকে এগিয়ে আসত যদি প্রকৃত ইমানদার হতো সে নিজেকে শাস্তি গ্রহণ করে সে পবিত্র হয়ে যেত যেহেতু সেই শাস্তির থেকে পালিয়ে গিয়েছিল আর মুশ্রিকদের কাছে আশ্রয় নিয়েছিল আর সেখানে আবার চুরি করতে গিয়ে সে মৃত্যু তার হয়েছে সে মূলত মুনাফেক ছিল প্রকৃত মুসলমান ছিল না এই মুনাফেকরা বিভিন্ন সময়ে রাসুল্লাহ সাল্লাহামকে তা এভাবে বিপদগামী করার জন্য চেষ্টা করে ফেলেছিল আরেকটি ঘটনা অবশ্য এই আয়াত প্রসঙ্গে বলা হয়েছে যে সেটা হলো যে মসজিদে জেরার মুনাফেকরা যে তৈরি করেছিল মুনাফিকদের সেই মসজিদে জেরারে তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দিয়ে ইমামতি করার জন্য তারা অনুরোধ করেছিল কিন্তু তবুকের যুদ্ধে প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে এখন তো আমি যুদ্ধের জন্য প্রচুর ব্যস্ত ঠিক আছে আমি ফিরত আসার পরে তোমাদের এখানে ইমামতি করব। তিনি তাদেরকে তিনি কথা দিয়ে ফেলেছিলেন ওয়াদা হয়ে দিয়েছিলেন কিন্তু তবুকের যুদ্ধ থেকে ফিরার পথে এই মসজিদে জেরারের পুরা অবস্থাটা আল্লাহ পাক সুবাহান রাসুল্লাহামকে জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার ফলে তিনি কিছু সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন ওই মসজিদে যারা ধ্বংস করার জন্য তখন এই মুনাফেকা এখানে কিন্তু তারা অপেক্ষায় বসেছিল তারা এখানে মধ্যে প্রচুর অস্ত্র শস্ত্র মজুদ করে রেখেছিল মসজিদে তারা ইহুদিদের পক্ষ অবলম্বন করে তারা মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার অনেক কৌশলগুলো করে ফেলেছিল আর এই তাদের অপকর্মটাকে বৈধতা দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লামকে দিয়ে তাদের এই অবৈধ জায়গাটাকে তারা সে শুধু ইমামতির মাধ্যমে মসজিদ বানিয়ে নিতে চেয়েছিল এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র করেই ফেলেছিল আর রাসুল্লাহ সাল্লাম তো তাদের কথায় বিশ্বাসী করে ফেলেছিলেন দিয়ে ওয়াদাও করে দিয়েছিলেন আল্লাহ যদি হেফাজত না করতেন এখানে এই প্রসঙ্গে এই আয়টির ওই সানে নজরটাও বর্ণিত আছে তো এই ধরনের যত প্রকারের এই ধরনের ঘটনা মুনাফেকদের পক্ষ থেকে যত প্রকারের প্রথানা প্রতারণামূলক তাদের যত ধরনের কর্মকাণ্ড সেইগুলো দিয়ে তারা মূলত মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা মুসলমানদেরকে বিপদগামী করতে চায় গুমরাহ করতে চায় এটা মুনাফিকরা মূলত এই ধরনের অপচেষ্টায় নিয়োজিত এই জন্য আল্লাহ পাক সুবাহ বলে দিয়েছেন এই সকল মুনাফিকরা কাউকে পদভষ্ট করতে পারে না আসলে তারা নিজেরা নিজেদেরকে পদভ্রষ্ট করে তারা নিজেরা নিজেরাই পদভ্রষ্ট হয়ে যায় কিন্তু আর কাউকে পদভ্রষ্ট করতে পারে না তাদের ওই অপকর্মগুলো তাদের জন্যই থাকে আর তারা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না যে এই মুনাফেকরা রাসুল্লাহ বলে দিচ্ছেন যে এরা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই এই মুনাফেকদেরকে যখন চিহ্নিত করা হয় তখন তাদেরকে আর নিজেদের কাছে রাখা যাবে না মুনাফেকরা যখন চিহ্নিত হয়ে যাবে তখন যদি নিজেদের কাছে রাখা হয় তারা ক্ষতি করবে আর কাছে না রাখলে আর ক্ষতি করার সুযোগ পাবে না চিহ্নিত হয়ে গেলে মুনাফিকরা আলাদা হয়ে যাবে তাদের কোনো পক্ষ অবলম্বন করা যাবে না তাদের পক্ষ নিয়ে কেউ কথা বলতে পারবে না এর আগে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়ে গেছে আর আমি এখন যে আলোচনাগুলো করছি যেহেতু পূর্বে এই আয়াতগুলো একবার দাঁড় হয়ে গিয়েছে এই জন্য আমি ভাবে শুধুমাত্র দাস পেশ করছি আয়াতগুলোর হ্যাঁ, ব্যাপক ব্যাখ্যা আমি করছি না এরপর আল্লাহ বলছেন আর আল্লাহ তোমার প্রতি কিতাব এবং হিকমত নাজিল করেছেন এবং তুমি যা জানতে না এমন বিষয়গুলো আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন আর তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ অনেক বড় কোরআন মজিদে এর আগে আমি আলোচনা করেছি রাসুল উল্লাহ সাল্লাহামকে লক্ষ্য করে আয়াত নাজিল হলেও এটা সমগ্র উম্মতে মুসলিমার প্রতি লক্ষ্যটা হলো সমগ্র উম্মতে মুসলিমা যে রাসুল উল্লাহ সাল্লাম আসলে কি কোনো ভুল করেছিলেন বা ভুল করতে পারেন এমন কোন ইচ্ছা করেছিলেন আসলে এমন নয় রাসুল রাসুল্লাহ সাল্লামকে যে ইস্তেফারের কথা বলা হয়েছে যে তুমি ইস্তেকফার করো এর অর্থ কি রাসুল গুণা করেছেন তা অবশ্যই নয় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ছিলেন তিনি নিষ্পাপ মাসুম সকল বলের উঠে আল্লাহ ওনাকে ওয়াহির দ্বারা নিয়ন্ত্রণ করেছেন হেফাজত করেছেন কিন্তু মানব প্রকৃতি যে ভুলগুলো করে মানুষ যে সকল ভুল করে মানুষের মধ্যে যে ধরনের দুর্বলতাগুলো আছে সেইগুলো সংশোধনের উপায় এখানে আল্লাহ মূলত বর্ণনা করে দিয়েছেন এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাধ্যমে মুসলমানদেরকে মূলত সতর্ক করেছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন যে আমাদের জন্য আল্লাহর কিতাব যে কিতাব রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি নাজিল হয়েছে এই কিতাবই হলো আমাদের জন্য একমাত্র হেদায়াতের কিতাব যদি দুনিয়ার কোনো মানুষ হেদায়াতের পথে চলতে চায় তার সামনে কুলা একটি মাত্র পথ সেটাই হলো একমাত্র কোরআন মজিদের দেখানো পথ একমাত্র তরিকা সেটা হলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত তরিকা আর কোন পন্থা নাই আল্লাহর কিতাব এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুন্না যেই পথ মানব জাতির জন্য উন্মুক্ত রেখেছে সেই পথটি হলো একমাত্র হেদায়াতের পথ অন্য কোন পথে মানুষ হেদায়াত কখনো লাভ করতে পারে না আর এছাড়া যত মত পথ আছে সবগুলোই হলো ভ্রান্ত সবগুলোই হলো গুমরাহী এরপর আল্লাহ আমাদের উপর যে তার বিরাট অনুগ্রহ দয়া সেই কথাটাও জানিয়ে দিচ্ছেন লা ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما তাদের গোপন সলা পরামর্শের অনেকগুলির মধ্যেই কোনো কল্যাণ নেই তবে তারা তাদের মধ্য থেকে যে সাদাকার নির্দেশ প্রদান করে কল্যাণকর মারুফ কাজের নির্দেশ প্রদান করে এবং মানুষের মধ্যে আপুষ মীমাংসা করে দেয় সেই কাজের মধ্যে কল্যাণ রয়েছে আর এই কর্মগুলো যারা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন আমি অচিরি তাদেরকে বড় প্রতিদান দেব গোপন সলা পরামর্শ নাজুয়া সেটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন গোপন সলা পরামর্শ নিষিদ্ধ এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই তবে যদি কেউ গোপনে গোপনে কোনো সৎকা করে দান করা করে অথবা গোপনে গোপনে কাউকে যদি কেউ ভালো পরামর্শ দেয় উত্তম পরামর্শ দেয় অথবা মানুষের মধ্যে গোপনে গোপনে সে ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় মানুষের ব্যক্তিগত জীবনকে সংশোধন করে দেয় পরিশুদ্ধ করে দেয় এটা কল্যাণকর এই কাজটা যদি গোপনে গোপনে করে কি জন্য করবে আল্লাহ সন্তুষ্টির জন্য এই কর্মগুলো করবে কেন আল্লাহ রেজামন্দির জন্য যে এই কাজগুলো গোপনে গোপনে করে আল্লাহ তার নিজের পক্ষ থেকে বিরাট প্রতিদান দেবেন সে মানুষের কাছ থেকে কোনো ধরনের স্বীকৃতি চায় না গোপনে দান করে এমন ভাবে দান করে তার ডান হাত দিয়ে দান করে বাম হাত খবর রাখে না অন্য মানুষ জানা তো দূরের করা সেই গোপনে গোপনে মানুষের কাছে সে দান খয়রাত গুলো পৌঁছে দেয় চিন্তা করে কার কোন অভাব আছে কোন সমস্যায় আছে সে যখনই জানতে পারে আর তার সাহায্য থাকলে সে গোপনে গোপনে সহযোগিতা করে সে ডিক্লারেশন দেয় না মানুষকে জানায় না গোপনে দান খয়রাত করে অথবা মানুষকে সংশোধন করে ভালো পথে পরিচালনা করার জন্য সে গোপনে গোপনে মানুষকে ভালো পরামর্শ দেয় সে ভালো পরামর্শ দেয় গোপনে গোপনে এটা কল্যাণকর এটা ভালো কাজ এই গোপনে কেউ দেখলো না কেউ জানলো না এই জন্য তার এই কর্মটার কেউ স্বীকৃতি দিল না তাই এই কাজের কেউ স্বীকৃতি দিল না এই লোকটা ভালো কাজ করতেছে কেউ বলল না এই বলে কি তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে না আল্লাহ বলছেন এই গোপনে গোপনে কারো কাছ থেকে এটা স্বীকৃতি পাইল না বিনিময় পাইল না এই আল্লাহ তার এই অবস্থাগুলো আল্লাহ জানতেছেন এই জন্য আল্লাহ তার এই বিনিময় দিবেন এবং শুধু বিনিয়োগ বলছেন আজরান আজিমা বড় বিনিময় দান করবে এই গোপনে গোপনে মানুষের কল্যাণের চেষ্টা করা মানুষের সংশোধনের চেষ্টা করা মানুষ বিপদগ্রস্ত অভাবগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করা গোপনে গোপনে মানুষের প্রয়োজনে সেই চেষ্টাগুলো করে যাওয়া এগুলা কল্যাণকার কল্যাণকর কাজ এগুলা গোপনে করলেও এটার প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে কিন্তু এছাড়া এমন অনেক গোপন বিষয় আছে যেগুলো আসলে এগুলার মধ্যে কল্যাণ নাই যার মাধ্যমে এমন কোন গোপন কলা কৌশল ষড়যন্ত্র করা হলো যার দ্বারা কোনো মুসলমানের ক্ষতি হয় মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরে মুসলিম জামার মধ্যে বিচ্ছেদ আসে এমন ধরনের গোপন কথাবার্তা যদি কেউ বলে সেটার মধ্যে কোনো কল্যাণ নাই এটা একটা আমলে সুখ এটা মন্দ আমল তার এই মন্দ আমল থেকে যদি বিরত না হয় আর তো তবা যদি না করে তাহলে তার মন্দ আমল তার এই মন্দ ঠিকানায় নিয়ে যাবে এই জন্য এই মন্দ কর্মের গোপন পরামর্শ এটা সম্পূর্ণভাবে পরিত্যাজ্য কিন্তু গোপন কাজের কিছু বিষয় অনুমোদন দেওয়া দিয়েছেন আল্লাহ যেটা হলো গোপনে গোপনে দান খৈরাত করা সৎকা করা গোপনে কোনো মানুষের সংশোধনের চেষ্টা করা ভালো কাজের পরামর্শ দেওয়া আর মানুষের বিবাদ মীমাংসা করা গোপনে গোপনে গোপনে মানুষের পারস্পরিক সংশোধন করে দেওয়া মানুষের ভুল ত্রুটি গুলো অপরাধ গুলো ভ্রান্তি গুলো গোপনে গোপনে সংশোধন করে দেওয়া এই কর্মগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় এবং এটার প্রতিদান আল্লাহ দেবেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسليه جهنم وساءت مصيرا যে তার কাছে হেদায়াতে সুস্থ সুস্পষ্ট হয়ে যাওয়ার পর রাসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পথের বিপরীত পন্থায় চলে আমি আমি তাকে ওই পথেই ফিরিয়ে দেব সে যেই পথে নিজেকে পরিচালিত করেছে অতঃপর আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আর সেটা কতই খারাপ প্রত্যাবর্তন স্থল এখানে আল্লাহ কি বলছেন যে ব্যক্তি রাসুলের বিরুদ্ধাচরণ করে কখন তার কাছে হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর তার কাছে হেদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর যে রাসুলের বিরোধিতা করে এবং মুমিনদের পন্থার বিপরীত পথে সে অনুসারী হয় নিজে চলে মুমিনরা যেই পথে চলে সেই পথে চলে না হ্যাঁ এর বিপরীত পথে চলে আল্লাহ বলছে নোয়াল্লিহি মা তাওয়াল্লা সে নিজেকে যেই দিকে দাবিত করেছে আমি ওই দিকেই দাবিত করে দেব যে রাসুলের বিরুদ্ধাচরণ এবং মুমিনদের বিপরীত পথে চলতে চায় সেই পথেরই অনুসারী যদি ওখান থেকে সে বিরত না হয় ফিরে না আসে যদি তাহলে ওই যেই পথে সে চলছে আমি তাকে ওই পথেই তাকে দিয়ে দেব দাবিত করে দেবো মানে ওই পথটা তার কাছে পছন্দনীয় করে দেব এর মধ্যে সে শান্তি পাবে রাসুলের বিরুদ্ধ আচরণ এবং মুমিনদের বিপরীত পথে চলাটা তার জন্য পছন্দনীয় করে দেব আর পরিণতিতে কি করব ওয়ানুসলি হি নাম এবং আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব যারা রাসুলের বিরুদ্ধ আচরণ করে এবং মুমিনদের পথের বিপরীত পথে চলে তাদের এই পথ থেকে বিরত না হওয়ার কারণে তারা যেহেতু ওই পথটাকে বাছাই করে নিয়েছে ওই পথটাকে পছন্দ করেছে ওই পথই তারা চলছে সেহেতু আল্লাহ বলছেন আমি তাকে ওই পথে দাবিত করে দেব যেহেতু এটা তার পছন্দ নিয়ে পথ সে নিজে বাছাই করে নিয়েছে তার পথ আমি এটা তার জন্য সহজ করে দেব আর পরিণতিতে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব এটা চরম একটা সিদ্ধান্তকর হুকুম আল্লাহর পক্ষ থেকে যে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে আচরণ করবে তিনি মানুষের জীবন যাপনের জন্য যেই তরিকা মানব জাতির সামনে পেশ করে গিয়েছেন আল্লাহর হুকুম মানার আল্লাহর বিধি বিধান মানার আল্লাহর এবাদতি করার যেই পদ্ধতি রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রদর্শন করে গিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ পাক সুবাহানাহু হুকুম মানার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন পথ দেখিয়েছেন কিভাবে আল্লাহর হুকুমগুলো মানতে হবে সেটা তিনি নিজে করেছেন তিনি দিনের বিজয়ের জন্য হিজরত করেছেন জিহাদ করেছেন সেনাপতির দায়িত্ব নিয়েছেন দিনকে বিজয়ী করে তিনি রাষ্ট্রপতি হয়ে তিনি ইসলামী সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আর ওনার প্রদর্শিত পন্থার উপর অটল থেকেই খোলাফায় রাশেদিন মুসলমানদের রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করেছেন তাদের খেলাফতটা ছিল সরাসরি খেলাফত আলা মিনহাজিন নবুয়ত নবুয়তের পন্থার উপর তাদের খেলাফত পরিচালিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে মানুষের জীবন পরিচালনার যে মানহাজ হওয়া দরকার যেই পন্থা হওয়া দরকার সেই পন্থা প্রদর্শন করে গিয়েছেন যারা এই পথে চলে না এই পথটা যাদের ভালো লাগে না এর বিপরীত পথে চলে এই পথটা ছেড়ে দেওয়া মানে অন্য যত পথই হোক বিভিন্ন ধরনের হতে পারে যতগুলি যে সবগুলোই ভ্রান্ত সে কুফরির যত পথ আছে সবগুলি মূলত এক পথ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা কুফরদের যত মত পথ আছে তাদের মধ্যে যত মত পার্থক্য থাকুক মূলত কুফরির ক্ষেত্রে সব এক এই জন্য সকলের ঠিকানা হলো জাহান্নাম এই রাসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রদর্শিত পথ এর বিপরীত পথে যারা চলে আর ইমানদারদের রাস্তা পরিহার করে চলে ইমানদারগণ যেই পথে চলেন মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে সে পথ ভিন্ন ভিন্ন পথ অনেকগুলি হতে পারে শয়তানের পথের কোনো হিসাব নাই বে হিসাব শয়তানের পথ অনেক অনেক পথ যতগুলো পথ আছে সবগুলো শয়তানি পথ মুমিনগণ চলেন রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের প্রদর্শিত পথে এটা রাসুলের পথ মুমিনদের পথ এই পথ থেকে যে নিজেকে সরিয়ে নেয় এই পথের অনুসারী তাকে বানালো না সে অন্য কোনো মতের অন্য কোনো পথের অনুসারী বানালো এবং সেই পথটাকে তার কাছে সে পছন্দ করে বাছাই করে নিল আল্লাহ বলছেন যেহেতু নিজের পক্ষ থেকে স্বাধীনভাবে ওই পথটাকে সে বাছাই করে নিয়েছে এবং এই পথে সে সন্তুষ্ট আল্লাহ বলছেন নু আল্লিহি আমি তাকে ওই পথেই তাকে দাবিত করে দেব নোয়াল্লিহি মা তাওয়াল্লা মানে সে নিজে নিজের জন্য বাছাই করে যে পথটা নিয়েছে নিজে যে পথে দাবিত হয়েছে নিজেকে পরিচালিত করছে ওই পথেই আমি তাকে পরিচালিত করে দেব আর পরিণামে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করবো আর জাহান নাম কত খারাপ প্রত্যাবর্তন স্থল এখানে আল্লাহ মানব জাতির জন্য একটা সার্বজনীন একটা নির্দেশনা দিয়েছেন যে মানুষ এর মধ্য থেকে যারা ইহকালে শান্তি এবং পরকালে নাজাত কামনা করে তাদের সামনে শুধুমাত্র একটা পথ খোলা আছে সেটা হলো রাসুল উল্লাহ সাল্লামের প্রদর্শিত পথ আর রাসুলের প্রদর্শিত পথ ছাড়া দুনিয়ায় যত পথ মত আছে এরা রাসুলের বিরোধী পথ যারা অন্য কোন পথে চলে মূলত রাসুলের বিরোধী পথে চলে এরা রাসুলের দুশ্মন রাসুলের অনুসারী নয় যেমন আজকে দুনিয়ায় অনেক মানুষ তাদের জীবনকে ভাগ করে নিয়েছে তাদের শাসন কর্তৃত্বের বেলায় মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা সংবিধান তারা গ্রহণ করে নিয়েছে যার সাথে কোরআন মজিদের কোনো সম্পর্ক নেই তাদের অর্থ নৈতিক জীবনে ইহুদিদের প্রবর্তিত সুদ এটা তাদের জন্য তারা বাধ্যতামূলক করে নিয়েছে আর তারা সাংস্কৃতিকভাবে হিন্দুবাদীদের পরিপূর্ণ পত্তলিকতাবাদীদের অনুসারী হয়েছে তারা রাজনৈতিক জীবনে তারা হয়েছে খ্রিস্টানদের অনুসারী এইভাবে জীবনটাকে তারা ভাগ করে নিয়ে কেউ গণতন্ত্রায় ধর্ম গ্রহণ করেছে কেউ পুঁজিবাদকে তাদের ধর্ম হিসাবে গ্রহণ করেছে কেউ সমাজতন্ত্রকে তার ধর্ম হিসাবে গ্রহণ করেছে কেউ জাতীয়তাবাদকে তার ধর্ম হিসেবে গ্রহণ করেছে কেউ ধর্ম নিরপেক্ষবাদ নামে আর একটা ধর্ম সে গ্রহণ করেছে সাথে সাথে নিজেকে আবার মনে করে মুসলমানও এটা এমন একটা অযৌক্তিক এত নির্বুধ এরা অত অজ্ঞ যে তারা বাস্তব জ্ঞানটুকু তাদের নাই যেটা ছোট্ট একটা বাচ্চা শিশু বুঝতে পারে একজন ব্যক্তি যদি মুসলমান হয় সে সাথে সাথে হিন্দু হতে পারে না কোন মানুষ একই সাথে সে হিন্দু এবং মুসলিম এমন হতেই পারে না হয় সে হিন্দু হবে নয়তো মুসলিম হবে হয় সে খ্রিস্টান হবে নতুবা ইহুদি হবে একই সাথে দুই ধর্মের অনুসারী মানুষ এই দুনিয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না যে যে ধর্ম মানে সে তার ওই ধর্মটা কি সে তার ধর্ম বলে দাবি করে একসাথে দুইটা ধর্মকে সঠিক বলে দাবি করে না কেউ কিন্তু এরা এত নির্বুধ একদিকে মুসলমান দাবি করে আবার গণতান্ত্রিক ধর্মেরও উপর ইমান আনে গণতান্ত্রিক ধর্মেরও ইমান আনে তার ধর্ম গণতন্ত্র আবার সে বলে আমার ধর্ম ইসলাম এটা চরম একটা ভ্রান্ত একটা কথা কেউ আবার ওই পুঁজিবাদে বিশ্বাস করে আবার বলে মুসলমান সে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে আবার বলে সে মুসলমান কেউ জাতীয়তাবাদে বিশ্বাস করে আবার বলে মুসলমান এটা হলো চরম একটা ভ্রান্ত এক আকিদা এই ধরনের ভ্রান্তিতে প্রচুর মানুষ নিমজ্জিত তার জীবন পরিচালনা করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পন্থা ছাড়া অন্য পথে হয়তো গণতান্ত্রিক পথে পুঁজিবাদী সমাজতন্ত্রী কিন্তু অনেকে মনে করতে পারেন যে এই দুনিয়ায় তো পুঁজিবাদ বলতে একটা অর্থনৈতিক ব্যবস্থা বোঝায় বা সমাজতন্ত্র বলে একটা অর্থনৈতিক ব্যবস্থা বোঝায় কিন্তু এই ধারণাটা সঠিক নয় পুঁজিবাদ একটা পূর্ণাঙ্গ ধর্ম সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অর্থনীতি একটা মুখ্য বিষয় কিন্তু তার সমাজ ব্যবস্থার সকল শাখা প্রশাখা এর অন্তর্ভুক্ত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে শুধু অর্থ ব্যবস্থা কি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সমাজতন্ত্র এমন একটা ধর্ম যে তারা দাবি করে এটা পূর্ণাঙ্গ ধর্ম যার মাধ্যমে তাদের রাষ্ট্র ব্যবস্থা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি তার বিচার ব্যবস্থাপনা স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি বাণিজ্য নীতি সবকিছু এর মধ্যে আছে গণতন্ত্র একটা পূর্ণাঙ্গ একটা ধর্ম আলাদা একটা ধর্ম যেমন আমাদের এই এদেশেরই মানুষেরা তারা দাবি করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক বিচার ব্যবস্থা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা অহরহ প্রত্যেকে দাবি করে আসছে এটা শুধুমাত্র একটা অংশ যাবে কেন এটা শুধু রাজনৈতিক বিষয়ের সাথে সম্পৃক্ত কেমন করে হয় এটা পূর্ণাঙ্গ একটা দিন কথা বলতেই তারা বলে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা এই গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী নয় গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা হয়নি হ্যাঁ হয়তো গণতন্ত্রটা সোয়ার হয়েছে পুঁজিবাদের উপর পুঁজিবাদের গাঁড়ে সোয়ার হয়ে সমাজ গণতন্ত্রটা দুনিয়ায় আজ বিচরণ করছে এতটুকুই কিন্তু গণতন্ত্র একটা পূর্ণাঙ্গ দিন গণতান্ত্রিক ধর্মের বিশ্বাসী কোন ব্যক্তি সে মুসলিম দাবি যদি করে সে একটা মিথ্যাবাদী তার এই দাবি সত্য নয় সে মুসলমান নয় সে গণতান্ত্রিক ধর্মের লোক কারণ এইভাবে যতগুলো ধর্ম আছে এগুলো শয়তানের ধর্ম সব আর এই শয়তানের কোন ধর্ম গ্রহণ করে কেউ মুসলমান হতে পারে না মুসলমান হতে হলে এই সকল মত এবং পথ ঘৃণাবরে প্রত্যাখ্যান করতে হবে এগুলো প্রত্যাখ্যান করে এগুলোর সাথে সম্পর্ক চিহ্ন করে রাসুল্লাহ সাল্লু আলহামের প্রদর্শিত দিন ইসলাম এর প্রতি ইমান আনতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে যদি চলে তাহলে সে একজন মুসলিম হলো আর মুমিনগণ রাসুল উল্লাহ সাল্লু আলহামের অনুসারী মুমিনগণ ওই সকল ভ্রান্ত মত পথ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে নিরাপদ রেখে মুক্ত রেখে সরাসরি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসরণ করে চলেন এটা হলো মুমিনদের পরিচয় এই জন্য রাসুলের সাথে বিরুদ্ধাচরণকারী বলার সাথে সাথে বলা হচ্ছে এরা মুমিনদের বিপরীত পথের অনুসারী এরা মুমিনদের পথের অনুসারী নয় মুমিনরা যেই পথে চলে সেই পথের অনুসারী নয় এখানে আল্লাহ পাক সুবাহ স্পষ্ট করে দিলেন মুমিন কারা মুমিন শুধুমাত্র তারাই যারা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে চলে তারা জীবনকে তারা ভাগ করে না পরিপূর্ণভাবে রাসুল্লাহ সাল্লু দেখানো শিখানো পথে তাদের জীবনকে পরিচালনা করে চলে তারাই মুমিন আর এই পথ থেকে যারা বিচ্যুত হয়েছে তা রাসুলের বিরুদ্ধাচরণ করেছে এবং মুমিনদের সাথে সম্পর্ক ছিন্ন করে মুমিনদের রাস্তা পরিহার করে তারা অন্য পথের অনুসারী হয়েছে সেই পথগুলো যতটাই হোক সবগুলোর পরিচয় একটাই সেগুলো হলো শয়তানের পথ আর শয়তানের পথের প্রতীক যারা তারা শয়তানের বান্দা তারা আল্লাহর বান্দা নয় ওর আন মজিদে আল্লাহ মানুষের জীবন যাপনের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা এত পূর্ণাঙ্গ যে মানুষের জীবনের এমন কোনো দিক বিভাগ নেই যেই বিষয়ে সরাসরি কোরআন মজিদে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি কোরআন মজিদ পূর্ণাঙ্গ ভাবে মানুষকে রাস্তা প্রদর্শন করেছে তো আমি এই কদিনের এই আলোচনাগুলো সংক্ষিপ্ত ভাবে মূলত করলাম এখানে একশো পর্যন্ত এসেছি এখন এখান থেকে আলোচনাটা ওই বন্ধ করতে চাই কারণ হলো যে অনেকেই চাচ্ছেন এর আগে ওই আলোচনা করছেন বনি ইসরায়েল থেকে যে সুরা বনি ইসরায়েলে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যে চোদ্দ দফা কর্মসূচি আল্লাহ দিয়েছেন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চিন্তা করছি তো আগামীতে ইনশাল্লাহ আমরা ওইখান থেকে আলোচনা করব হ্যাঁ, থেকে আর এখানে আলোচনা করু করে গেলাম মূলত সংক্ষিপ্ত ভাবে আমি বিস্তারিত করি নাই কারণ শুধুমাত্র সার সংক্ষেপটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এতটুকু করলাম নতুবা এই আয়াতগুলোর ব্যাপক ব্যাখ্যা রয়েছে যেগুলো আলোচনা করা প্রয়োজন ছিল কিন্তু ওই দিকে আলোচনায় যাওয়ার কারণে এখানে এগুলো সংক্ষিপ্ত আলোচনাগুলো করলাম আগামীকাল থেকে ইনশাল্লাহ ওইখান থেকে মন ইসরায়েল থেকে আলোচনা হবে তো আল্লাহ পাক সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা আল্লাহর কিতাবে কোরআন মজিদকে সহিভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী চলতে পারি আমিন সুবাহ আল্লাহ ইলাহ ইল্লাম